البهو همت رياح هباء আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা শুনছেন দাওলাতুল ইসলামিয়া বা আইএস কর্তৃক ঘোষিত খিলাফতের সংশয় নিরসন নিয়ে উস্তাদ আহমদ নাবিল হাফিজাউল্লাহর দার্স খিলাফত দাবি ও বাস্তবতা চার পর্বের দার্সের এটি চতুর্থ ও শেষ পর্ব এই পর্বে থাকছে বায়াত ওয়াজিব না হওয়ার কারণসমূহের চতুর্থ এবং পঞ্চম কারণসমূহের আলোচনা এছাড়া কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেমন বাগদাদি কোরাইশি আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর খিলাফত তামকিন ভিন বিলায়া খিলাফত প্রতিষ্ঠার সময় ইত্যাদি সংশয় নিরসন সংক্রান্ত আলোচনা السلام عليكم ورحمة الله وبركاته اللهم لك الحمد كله ولك الشكر كله وإليك يرجع الأمر كله علانيته وسره فهل أنت أن تحمد وأهل أنت أن تسجد وأهل أنت أن تطاع لك الحمد حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا اللهم صل على محمد بعدد من صلى وصام وبعدد من قال وقام وبعدد كل معلوم لك আবু বকর আল বাগদাদি যে খলিফা নন তার চতুর্থ কারণ নিয়ে ইনশাল্লাহ এখন আলোচনা করব আবু বকর আল বাগদাদির খেলাফতের যারা অনুসারী তারা যেভাবে দলিলটা দেয় আহলুল হাল্লি ওয়াল আকদির মাধ্যমে আবু বকর আল বাগদাদি খলিফা নির্বাচিত হয়েছে এটা তারা প্রমাণ করতে পারেন না এটা স্পষ্টই তারা প্রমাণ করতে পারেন না এবং এক্ষেত্রে যদি তারা দলিল যেগুলো আনেন দলিলগুলো তাদের পক্ষে যায় না বরং কি যায় ওলামাদের কলগুলো সব তাদের কি যায় বিপক্ষে যায় এবং খলাফায় রাশেদার হায়ালত সিরত তাদের কি যায় বিপক্ষে যায় এক্ষেত্রে তারা যে দলিলটা দেন যে ওলামাদের ওই সমস্ত কোয়াল নিয়ে আসেন যে কি ওলামারা বলছেন যদি কেউ অস্ত্রর জোরে কি করে খেলাফতের আসনে আধিষ্ঠিত হয় তারপর ওলামারা বলছেন তার হাতে বায়াত দেয়া কি ওয়াজিব বুঝতে পেরেছি ব্যাপারটা অর্থাৎ তাকাল্লুব তাকাল্লুবের পদ্ধতিতে দলিল দেয় যে বাগদাদি তো তাকাল্লুবের পদ্ধতিতে হয় নাই যদি কেউ তাকাল্লুবের পদ্ধতিতেও কি হয় খলিফা হয় যেমন ইমাম শাফি ইমাম নববী আল্লামা আবদুল্লাহ নজদি সহ অন্য অন্য আলেমরা বলেছেন যদি কেউ কি হয় তাকাল্লুবের পদ্ধতিতে খলিফা হয় তাহলে তার হাতে বায়াত দেয়া কি হবে ওয়াজিব হবে এটা দিয়ে দলিল দেন যে যেহেতু সুতরাং বাগদাদি খলিফা ব্যাপারে কোনো সন্দেহ নেই যেহেতু তাহাল্লুক অস্ত্র দিয়ে কি করবে জোর করে যদি খেলাফতের আসনে কেউ অধিষ্ঠিত হয় তাকে বায়াত দিতে হবে আমরা পূর্বে স্পষ্টভাবে প্রমাণ করেছি খেলাফত প্রতিষ্ঠার যে পদ্ধতি তিন পদ্ধতির কোনো বৈধ পদ্ধতি কোনো এক পদ্ধতিতে আবু বকর আল বাগদাদি খলিফা নির্বাচিত হননি কোনোভাবেই না না ইখতিয়ারের পদ্ধতিতে না সুরার পদ্ধতিতে না ইস্তেখলাফের পদ্ধতিতে এখন তাদের এই প্রশ্ন যেটা অমা ইমাম নবাবী সহ অন্যান্য ওলামাগণ বলেছেন যে কেউ যদি অস্ত্রের জোরে খিলাফতের আধুনিক কি হয় অধিষ্ঠিত হয় তাহলে তার হাতে ব্যয় দেয়া কি হবে ওয়াজিব হবে এটা দিয়ে তারা দলিল পেশ করেন এর জবাবে আমরা বলবো এক যেহেতু তিন পদ্ধতিতে হয়নি যদি আপনার প্রমাণ পেশ করেন এটাই তাহলে এখানে স্পষ্ট যে বিষয়টা বলা যায় আসলে এটা একটা ভুল দলিল এবং এমন একটা দলিল যা তাদের পক্ষে নয় বরং বিপক্ষেই যাবে কারণ কি আমরা পূর্বে আলোচনা করেছি খলিফা নির্ধারণের বৈধ পদ্ধতি তিনটি আরেকটি পদ্ধতি সেটা হচ্ছে কি পদ্ধতি অবৈধ পদ্ধতি হারাম পদ্ধতি যেটা তাগল্লবের পদ্ধতিতে খিলাফতের আসনে অধিষ্ঠিত হওয়া এটা একটা হারাম পদ্ধতি এটা উন্মতের হককে কি করা ছিনতাই করা যেটা অমর আল্লাহ আনহু বলেছেন এবং সহি হাদিসে এসেছে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহন থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওমান তাওয়াল্লা কৌমান বিগৈরি ইজনিহিম ফালাইহি লানাতুল্লাহ ওমান তাওয়াল্লা কৌমান বিগৈরি ইজনিহিম যে ব্যক্তি কোনো সম্প্রদায়ের দায়িত্বশীল নিযুক্ত হলো তাদের অনুমতি ব্যতীত ফালাইহি লানাতুল্লাহ তার উপর আল্লাহ তালা লানত মুসনাদ আহমদ বিন হাম্বুল হাদিস নম্বর এক হাজার ছয়শো উনপঞ্চাশ সনদ কি সাহি এই হাদিসের মধ্যে স্পষ্ট রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে তাদের উপর কি আল্লাহ তালা লাহনত তাহলে কি তারা আবু বকর আল বাগদাদিকে এই খলিফা দাবি করতেছেন যার উপর আল্লাহ তালা লাহনত বা হারাম অন্যায় তাগাল্লুবের পদ্ধতি খলিফা হয়েছে যদি তারা এই দাবি করে তাহলে আবু বকর আল বাগদাদি খেলাফত আলা মিনহাজিন নবু দুই নম্বর হলো যে আমরা পূর্বে আলোচনা করে এসেছি সর্বপ্রথম যুগ ছিল নবুয়ত তারপর খেলাফত ও রাহমত তারপর রাজত্ব রাহমত তারপর অন্যায় শাসন তারপর প্রভাবশালী প্রতাপশালী জালিমের শাসন অর্থাৎ তাওহিতের বিধান তারপর আসবে কি খেলাফত আলা মিনহাজিন নুবুয়া আমরা আলোচনা করছি বর্তমান যে সময়টার উপর আমরা আছি সেটা হলো মুলকান জাবরাইয়াতান অথবা তাগুদ শাসন প্রতাপশালী জালিমের শাসনের মধ্যে আমরা ছিলাম তারপরে যে খেলাফতটা আসবে সেটা কি থুম্মা কোনো খিলাফত আলা মিনহাজিন নুবুয়া খেলাফত আলা মিনহাজি নুবুয়া আসবে সুতরাং যদি আত্মাগাল্লবের পদ্ধতিতে আবু বকর আল বাগদাদি খলিফা হন তাহলে কিভাবে খলিফা হওয়ার কারণ রাসুল্লাহ সাল্লাম ওয়াদাত তো এরপর আসবে নবুয়তের আদলে কি আসবে খেলাফত আসবে আর নবুয়তের আদলে খেলাফত তাগাল্লুবের পদ্ধতি নয় এটা একটা কি পদ্ধতি হারাম পদ্ধতি সুতরাং এ থেকে বুঝে যায় এ খেলাফতটা খেলাফত আলম মিনহাজি নবুয়া নয় এবং রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে খেলাফার ব্যাপারে আসার ব্যাপারে ওয়াদা দিয়েছেন এটা সে খেলাফা নয় তিন নম্বর একটা বিষয় ওলামাগণ বলেছেন যে কি কেউ যদি জোরপূর্বক ক্ষমতার আসনে অধিষ্ঠিত হয় তাহলে তার আনুগত্য করা কি ওয়াজিব এটা হলো ওই শাসক যতটুকু জায়গা কি করছে দখল করছে এর বাইরে নয় যতটুকু জায়গার মধ্যে সে কর্তৃত্ব প্রতিষ্ঠা করছে তার মধ্যে তার বাইরের স্থানের মধ্যে কি না তার না সুতরাং আবু বকর আল বাগদাদি যদি এই রকম আমির একজন হতে পারে ইরাকের মধ্যে যতটুকু জায়গা তার দখলে আছে এবং ইরাকের সিরিয়ার মধ্যে যতটুকু জায়গা তার দখলে আছে এই তাগাল্লুবের পদ্ধতিতে যতটুকু অঞ্চল এই একটা অঞ্চলে তাগাল্লুব কেউ হয়ে পুরো উম্মতের কি হবে খলিফা হবে কোন ওলামা এই কথাটা কি করেননি বলেন নি চার নম্বর বিষয় এক্ষেত্রে যেটা হচ্ছে তাগাল্লুবের পদ্ধতিতে কেউ যদি খেলাফত আসনে অধিষ্ঠিত হয় তারপরও সে খলিফা হওয়ার জন্য ওলামাগণ কি বর্ণনা করেছেন শর্ত বর্ণনা করেছেন কেউ জোর করে ক্ষমতা দখল করলেই সে খলিফা হিসেবে কি হবে না ক্ষমতা দখল করলো আর খলিফা নির্বাচিত হবে সেটা নয় বরং তার খলিফা হওয়ার জন্য কি বিদ্যমান আছে শর্ত বিদ্যমান আছে শাহ ওলিউল্লাহ মহাদ্দেস দেহলভি রহিমাহুল্লাহ হানফি সাহাবের একজন ফকি তিনি বলেন তার কিতাব ইজালাতুল খাফার এক নম্বর খন্ডের দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে তিনি বলতেছেন খলিফা হওয়ার চতুর্থ পদ্ধতি হচ্ছে জোরপূর্বক ক্ষমতা দখল খলিফা হওয়ার চতুর্থ পদ্ধতি হচ্ছে জোরপূর্বক ক্ষমতা দখল যখন কোনো খলিফা মৃত্যুবরণ করে তখন যদি আহলুল হাল্লি ওয়াল আকদের সমর্থন বা পূর্ববর্তী খলিফার নির্ধারণ ব্যতীত কেউ খেলাফাতে আসীন হয় এবং ইচ্ছায় ভাব ভয়ে লোকেরা তার ব্যাপারে একমত পোষণ করে কি বলতেছেন এবং ইচ্ছায় বা ভয়ে লোকেরা তার ব্যাপারে একমত পোষণ করে তাহলে সে এর মাধ্যমে খলিফা নির্ধারিত হবে আর ভালো কাজে তার আনুগত্য করা মানুষের উপর ওয়াজিব হবে তাহলে খলিফা নির্ধারিত হওয়ার আগে শর্ত কি ইচ্ছায় বা ভয়ে লোকেরা তার ব্যাপারে কি করতে হবে একমত পোষণ করতে হবে তার আনুগত্য পোষণ করতে হবে তারপর সে খলিফা হিসেবে কি হবে বিবেচিত হবে ইমাম শাফি রাহিমাল্লাহ শাফি ইমাম শাফি রাহিমাল্লাহ বলেন কুল্লুমান গলাবা আলাল খেলাফাতি বিসাইফ হাত্তা ইউসাম্মা খলিফাতান তাগাল্লুবের পদ্ধতিতে খলিফা হওয়ার শর্ত কি ইমাম শাফি রহমহল্লা বলতেছেন কুল্লুমান গলাবা আলাল খেলাফাতি বিশ্বাইব যে ব্যক্তি অস্ত্রের জোলে খেলাফতের আসন কি করবে দখল করবে হাত্তা ইসাম্মা খলিফাতান এবং তাকে কি করে নামকরণ করা হবে খলিফা বলে আলাইহি এবং তার ব্যাপারে লোকেরা কি করবে একমত পোষণ করবে ফাহুয়া খলিফাতুন সেই কি খলিফা তাহলে বুঝলাম হানেফি মেজাহের ফকি শাহ ওলিউল্লাহ মহাদ্দেস দেহলভি রাহিমাহুল্লাহ তিনিও এখানে শর্ত করছেন কি লোকেদের একমত পোষণ করা ইমাম শাফি রাহিমাহুল্লাহ তিনিও বলতেছেন কি ওয়েজমা নাসু আলাইহি ফকি আহমদ বিন মোহাম্মদ বিন সাবি আল মালিকি আহমদ বিন মোহাম্মদ বিন সাবি আল মালিকি সাবি আল মালিকি রহেমহল্লাহ তিনি হাসিয়াত সাবির দশ নম্বর খণ্ডের দুশত তিন নম্বর পৃষ্ঠার মধ্যে বলতেছেন মালিকি মেসাব أن المتغلب لا تثبت له الإمامة إلا أن إلا إن دخل أن المتغلب لا تثبت له الإمامة إلا إن دخل عموم الناس تحت طاعته স্পষ্ট বলতেছেন আন্নাল ইমামা যে ব্যক্তি জবরদখল তাগাল্লুবের পদ্ধতিতে খেলাফতের আসনে কি হয়েছে আধিষ্ঠিত হয়েছে ইমামা তার জন্য খেলাফত কি হবে না নির্ধারিত হবে না ইল্লা ইন দাখালা তখন যখন আমভাবে ব্যাপকভাবে মানুষের তার আনুগত্যের মধ্যে কি হবে চলে আসবে ওয়া ইল্লা অন্যথায় ফাল খারিজ আলাইহি লা ইয়াকুনু বাগিয়ান কেউ যদি তার বিরুদ্ধে অস্ত্র ধরে সে বাগী বলে কি হবে না বিবেচিত হবে না কা কাদিয়াতিল হুসাইন মাল ইয়াজিদ যেমনটি হুসাইন রাদিয়াল্লাহু আনহু করেছিলেন কার সাথে ইয়াজিদের সাথে এটা কোন মাযহাব মালিকি মাযহাব ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ হাম্বলি মাযহাবের একজন বড় ফকিহ তিনি বলতেছেন ওয়ালাউ খারাজা রাজুলুন আলাল ইমামি فقهره وغلب الناس بسيفه حتى أقروا له وأذعنوا بطاعته وتابعوه صار إماما يحرم قتاله والخروج إليه عليه বলতেছে যদি কোনো ব্যক্তি কোনো ইমামের বিরুদ্ধে বিদ্রোহ করে ফাকাহারাহু তাকে কি করে কন্ট্রোল করে ফেলে অগলাবার না সাবি সেইফি এবং অস্ত্রের জোরে মানুষদের উপর কি করে বিজয় লাভ করে প্রাধান্য বিস্তার করে হাত্তা আকরুলাহু এবং লোকেরা তাকে খলিফা হিসেবে কি করে স্বীকার করে তার ভরে ওয়াদ আনুবিত আতিহি তার আনুগত্য স্বীকার করে অতা বাউহু তার অনুসরণ করে সারা ইমামান তারপর সে কি হবে খলিফা হবে ইয়াহরুমু কিতালহু আল খুরুজ আলিহি এরপর তার বিরুদ্ধে বিদ্রোহ করা কি হবে হারাম হবে তার হাতে বায়দা ওয়াজিব হবে যখন লোকেরা তার আনুগত্যে চলে আসবে সে জবর দখল করছে যেহেতু অন্যায়ভাবে সে গেছে ন্যায়ের পক্ষে কেউ যদি কি করে অস্ত্র ধরে ইমামরা যে নিষেধ করছে কোনটা না এটা না যে কেউ একজন দাবি করলো আর সাথে সাথে সকলের উপর বায়াত তার হাতে কি হবে ওয়াজিব হ্যাঁ সে দাবি করছে এবং তার ক্ষমতা তার কর্তৃত্ব কি করে ফেলেছে বিস্তার করে ফেলেছে লোকেরা আনুগত্য স্বীকার করেছে এখন যেহেতু মুসলমানদের ঐক্য কি হয়ে গেছে হয়ে গেছে এখন কারোর জন্য জায়েজ হবে না কি করা তার বিরুদ্ধে ধরা সকল বড় বড় সকল মাঝহের ফকিগণ কি করছেন এই শর্ত করছেন সুতরাং বাগদাদি যদি তাগাল্লুবের পদ্ধতিতেও খেলাফত খলিফার আসনে কি হয় আদিষ্ঠিত হয় তাহলে এক তো সেটা নবতের আদলে খেলাফত না দুই তার আনুগত্য করাও উম্মতের উপর কি না ওয়াজিব না কারণ তার এই শক্তি নেই যে সে পুরো উম্মতকে কি করতেছে কন্ট্রোল করতেছে এবং সকলের উপর সে কি করেছে প্রভাব বিস্তার করেছে যে তার বিরুদ্ধে এখন কেউ অস্ত্র ধরলে সে কি হয়ে যাবে বাঘি হয়ে যাবে সুতরাং তারা যে দলিলটা পেশ করে যে কি খলিফা হওয়ার জন্য খলিফা হবে যেহেতু আত্মাগাল্লুবের পদ্ধতি আসছে না আত্মাগাল্লুবের পদ্ধতিতেও আবু বকর বাগদাদি কি হতে পারে না খলিফা হতে পারে না খেলাফত আলা মিনহাজি নুবুয়ত না কিন্তু তাগাল্লুবের পদ্ধতিতে আবু বকর আল বাগদাদি খলিফা হিসেবে কি হন না বিবেচিত হন না আবু বকর আল বাগদাদি খলিফা নন অথবা দৌলার পক্ষ থেকে যে খেলাফত ঘোষণা হয়েছে এটা খেলাফত নয় এর পক্ষে পঞ্চম কারণ আমাদের এই বিষয়টা স্পষ্ট থাকা উচিত খেলাফতটা কি আমরা পূর্বে আলোচনা করেছি খেলাফত এটা কোনো কি না শব্দ কোনো বলি কোনো শিশুর খেলনা না খেলাফত একটা চুক্তি যেটা ঘটে খলিফা এবং উম্মতের মাঝে খেলাফত একটা কিসের নাম খেলাফত একটা আকদের নাম চুক্তির নাম শরীয়তের মধ্যে এটা আমাদের স্পষ্ট থাকতে হবে দেখা যায় আজকে অনেক ভাই যাদের শরীয়তের সামান্য জ্ঞান নেই শুধু শুনছে খেলাফত ওয়াজিব একজন ঘোষণা দিয়েছে উন্মাদ হয়ে গেছে আমাদের যে বিষয়ে সাফ থাকা দরকার খেলাফত একটা কিসের নাম চুক্তির নাম একটা আকদের নাম যেটা ঘটে কার কার মধ্যে উম্মত এবং একজন ব্যক্তি প্রতিনিধি উম্মতের যে হয় খলিফার মাধ্যমে এই চুক্তির মাধ্যমে উম্মতের উপর আবশ্যক হলো হয় খলিফাকে সাহায্য করা এবং তার হাতে বায়াত দেয়া আর খলিফার উপর ওয়াজিব হয় উম্মতের যে হকগুলো আছে সেগুলো কি করা আদায় করা যদি এখন কেউ খলিফা হয় যার এই শক্তি নেই যে উম্মতের হকগুলোতে সে কি করবে আদায় করবে কারো যদি এই চুক্তি রক্ষা করার সমর্থ না থাকে এই দায়িত্বগুলোর পালন করার সমর্থ না থাকে তাহলে এটা নাম হবে কিন্তু এর হাকিকত কি হবে না কারণ ইসলাম এই খেলাফত একটা শাসন ব্যবস্থার নাম এটা শুধু শব্দের উপর ভিত্তি করে না এই বিধানটা ভিত্তি করে বাস্তবতার উপর কিসের উপর আকিকত বা বাস্তবতার উপর আমরা পূর্বে উল্লেখ করেছি খলিফার দায়িত্বগুলো কি কি দশটা উম্মতের হক কি খলিফার উপর আসলে আবু বকর আল বাগদাদি বা দাউলার পক্ষে এই যে দায়িত্বের একশো ভাগের দশ ভাগ কি পালন করা সম্ভব তাদের পক্ষ কি সম্ভব উম্মতের উম্মতের খলিফা ওরা তো নির্দিষ্ট একটা এলাকার আমির দাবি করে নাই পুরো উম্মতের কি দাবি করেছে খেলাফত পুরো উম্মতের উপর বায়াত কি করা হয়েছে ওয়াজিব করা হয়েছে শুধু এটাই না যে সমস্ত জিহাদি গ্রুপ যুগ যুগ ধরে কি করতেছে জিহাদ করতেছে তাদের জিহাদকে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে যদি তারা কাকে বায়াত না দেয় আবুকরাল বাগদাদিকে বায়াত না দেয় এই জন্য যারা ফিলিস্তিনের মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে তাদের জিহাদটা কি হবে বাতিল হবে আফগানিস্তানের মধ্যে যদি আবু বকর বাগদাদিকে বায়াত না দিয়ে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ করে তার জেহাদটা কি বলে গণ্য হচ্ছে বাতিল বলে গণ্য হচ্ছে তাদের পক্ষ থেকে এই বাতিল করা হয়েছে তাহলে তারা শুধু নিজেদের পুরো উম্মতের খলিফা হিসেবে পুরো উম্মতের দায়িত্বশীল পুরো উম্মতের দায়িত্বশীল হিসেবে কি হয়েছেন আবু কালার খেলাফতের আদনে অধিষ্ঠিত হয়েছেন যদি তিনি উম্মতের আসনে অধিষ্ঠিত হয়েছেন সুতরাং উম্মতের হক আদায় করা তার উপর আবশ্যক কিনা আবু বকর বাগদাদি দৌলা তাদের এই সমর্থ আছে যে পুরো উম্মতের আবাসস্থলের ব্যবস্থা করে দিবে আজকে লক্ষ লক্ষ মুসলিম মা বোন ছোট ছোট বাচ্চা তারা আশ্রয় শিবিরের মধ্যে কুফফারদের দেশে যে যে তাদেরকে কি করতে হচ্ছে অবস্থান করতে হচ্ছে কারণ জালিমদের বোমার আঘাতে তারা থাকতে পারতেছে না এদের মধ্যে তাদের হাতে বায়াত চাচ্ছে তাদেরকে কি আবাসস্থলের ব্যবস্থা করে দিতে পারবে সেটা না ইরাকের যে দাউলার হাতে যে অঞ্চলগুলো আছে সিরিয়ার দাউলার হাতে যে অঞ্চলগুলো আছে সেখানের মুসলিমদের আবাসস্থলের ব্যবস্থা করে দিতে পারবে দুই নম্বর দায়িত্ব হলো খলিফার মুসলিমদের হক হলো খলিফার উপর আর একটা দায়িত্ব হলো জানমালের নিরাপত্তা মুসলিমের জান ও মালের কি করতে হবে নিরাপত্তা দিতে হবে যেখানে পুরো বিশ্বে তাগুদ শাসন ব্যবস্থার মধ্যে কি আছে অধিষ্ঠিত ইরাক সিরিয়ার মধ্যেও তো জানমালের নিরাপত্তা দেওয়ার কি নেই ক্ষমতা নেই ওদের দল ওরা তো দল থেকে আগেই ছিল পুরো উন্মতের খলিফা হয়েছে ওদের দল বা ওদের যে এলাকাটুকু সেখানেও তো তাদের কি নেই ক্ষমতা আছে সেখানে নিরাপত্তা দেওয়ার কি নেই শক্তি নেই যানবাহনের নিরাপত্তা দিব মুসলিমদের প্রতিদিন দেখা যায় শত শত মুসলিমকে কি হচ্ছে শহীদ বরণ করতে হচ্ছে আর একটা শর্ত ছিল খলিফার কি উম্মতের গুরুত্বপূর্ণ ব্যাপারে সশরীর উপস্থিত থাকতে হবে কাকে খলিফাকে শুধু জীবনে কয়বার দেখা হয়েছে একবার শুধু এক মসজিদের মধ্যে সামান্য অল্প কিছু মুসল্লির সামনে কি করছে কয়েক হাজারও তো মুসল্লি হবে না তাদের সামনে আসছে একটা বয়ান দিয়েছে পুরো উম্মতের খলিফা তারপর থেকে কোথায় আছে না আছে কোনো ঠিক নেই আত্মগোপনে করে কি করতে হচ্ছে অবস্থা এটা বাস্তবতায় জীবন কাটাতে হচ্ছে একবার এখানে সেখানে যেখানে যুদ্ধরত একটা অবস্থা তিনি উম্মতের অন্যান্য বিষয়ে কি পূরণ করবেন মানবিক চাহিদা কি পূরণ করবে দিনী অবস্থা কিভাবে সশরীরে তিনি থাকবেন খলিফার দায়িত্ব ছিল হদুদ প্রতিষ্ঠা করা ফিলায়াতে খারাসান ঘোষণা করছে এখানে তারা হুদুদ বেলায়তে হেজাজ ঘোষণা করছে আরো সৌদি আরবের ভিতর এখানে তারা হুদুদ প্রতিষ্ঠা করতেছে পারবে উম্মতের যে সমস্যাগুলো এগুলো সমাধান করতে উম্মতের মধ্যে দ্বন্দ্বগুলো মিটাই দিতে পুরো উম্মতের দায়িত্ব নিতে তাদের এই ক্ষমতাই শক্তি আছে তাহলে এটা কোন খেলাফত খেলাফত তো এটা কোনো শব্দের নাম না খেলাফত হলো একটা যোগ্যতা এসে যাবে একটা শক্তিমাত্রা এসে যাবে এমন কারো ব্যক্তি প্রতিনিধি হবে এরকম খলিফার উপর উম্মতের আরো অন্য অন্য যে হকগুলো আছে প্রত্যেকটা হক আদায় করা কার দায়িত্ব খলিফারের দায়িত্ব খেলাফত একটা শাসন ব্যবস্থার নাম যে শাসন ব্যবস্থাটা উম্মতের এই হকগুলো কি করবে আদায় করবে যাতে করে উম্মতের পার্থিব এবং দিনী বিষয়গুলো কি হয় একত্রিত ভাবে ভাবে সুন্দর ভাবে কি করে চলে সুতরাং কেউ যদি এই হাকিকত খেলাফতের দিতে না পারে তাহলে সেটা নামই হবে যেটার কোনো বাস্তবতা বা হাকিকত বলে গণ্য হবে না এরকম আরো যে হকগুলো আছে দেখা যায় এই অবস্থায় তাদের পক্ষে কি না সম্ভব না একশো ভাগের এক ভাগ্যেও তারা কি করবে না এই হকগুলো আদায় করতে পারবে না উম্মতের তাহলে কিভাবে খলিফাত পুরো উম্মতের খেলাফত খেলাফত কি এটা কোনো হাসি বলি কোনো ঠাট্টা নাকি কোনো খেলনা যেখানে খলিফার নিজের নিরাপত্তার ন্যায় মুশকিল অবস্থা কিরকম করে চলতে হচ্ছে তিনি কিভাবে পুরো উম্মতের দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়ে আল্লামা মা ওয়ার্দি রাহিমাহুল্লাহ খলিফার যে দশটি দায়িত্ব আমরা পূর্বে আলোচনা করেছি এই দশটি দায়িত্ব উল্লেখ করে বলেন ওইদা কামাল ইমাম বিমা যাকারনাহু মিন হুকুকিল উম্মাহ فقد أدى حق الله تعالى فيما لهم وعليهم ووجبت له عليهم حقان الطاعة النصرة উম্মতের দশটি হকের ব্যাপারে আলোচনা করে ইমাম মা ওয়ার্দি রাহিমাহুল্লাহ বলতেছেন ওইদা কামাল ইমাম ও বিমা দাকারনাহু মিন হুকুকিল উম্মাহ আমরা উম্মতের যে হকগুলো আদায় কর উল্লেখ করলাম আমরা উম্মতের যে হকগুলো উল্লেখ করলাম ইমাম যখন এগুলো কি করবে আদায় করবে তখন ফাকাদ আদা হাক্কাল্লাহ তালা ফিহিম আলহম আলহিম তখনই বিবেচিত হবে যে তার উপর যে কি ছিল আল্লাহ তালার যে হকগুলো আছে মানুষের জন্য এবং মানুষের বিপরীত সেগুলো সে কি করলো আদায় করলো ওয়া আলাহু আলিহিম হাক্কান আর তখনই কি হবে উম্মতের উপর ওয়াজিব হবে দুইটা জিনিস তার হক কয়টা খলিফার হক কয়টা দুইটা আর ত একটা হলো আনুগত্য দুই নম্বর হলো নুসরা সাহায্য তাহলে আনুগত্য নুসরা এই দুটো হক তখনই কে পাবে খলিফা পাবে যখন খলিফা তার দায়িত্ব দশটা কি করবে আদায় করবে পালন সুতরাং বকর আল বাগদাদি যেহেতু কি করছেন না উম্মতের হকগুলো আদায় করতে পারতেছেন না সুতরাং এই খেলাফত খলিফার কোনো বাস্তবতা নেই এবং এর আনুগত্য ও সাহায্য মুসলিমদের উপর কি নয় ওয়াজিব নয় আল্লামা ইবনে তেইমের রহিমারা বললেন ফাকাউনুর রজুলি আমিরান ওয়া কাদিয়ান ওয়া ওয়ালিয়ান ওয়া গায়রা যালিক মিনাল উমুর আল্লাতি মাবনাহা আলাল কুদরতি ওয়াস সুলতান মাতা হাসালা মা ইয়াহসুলু বিহি মিনাল কুদরা ওয়াস সুলতান হাসালাত ওয়া ইল্লা ফালা কোনো ব্যক্তি আমির দায়িত্বশীল শাসক ও কাদিয়ান বিচারক ওয়া ওয়ালিয়ান শাসক ও গৈরা দালিকা মিনাল উমুরিল্লাতি মামনাহাল কুদরতি এ ধরনের যে ব্যাপারগুলো রয়েছে যেটা ভিত্তি করে কিসের উপর শক্তি ও ক্ষমতার উপর কোনো ব্যক্তি তখনই হতে পারবে কি হতে পারবে আমির কাজী ওলি যখন তার ওই জিনিসটা অর্জিত হবে যে জিনিসটার মাধ্যমে এগুলো কি হয় অর্জিত হয় অর্থাৎ কি কুদরত ও সুলতান শক্তি ও মাত্রা ওয়া ইল্লা ফালা যদি এগুলো অর্জিত না হয় তাহলে সে আমিরও হবে না কি হবে না কাজীও হবে না অলিও হবে না নাম হতে পারে কিন্তু বাস্তবে সে কি না আমির বা দায়িত্বশীল হবে না মিনহাজুসুনার খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর পাঁচশো সাতাইশ তিনি এর একটা দৃষ্টান্ত দিয়ে বলেন কে আল্লামা ইবনে তাইম রহমুল্লাহ আরো বলেন ও হাদা মিথলু কাউনির রজুলি রয়ান লিল মাসিয়াতি এটা হলো ওই রাখালের উদাহরণ যাকে দায়িত্ব দেওয়া হয়েছে ছাগল পাল বা চতুষ্পদ জন্তু চালানোর জন্য মাতা সুল্লিমাত ইলাইহি বিহাইথু ইয়াকদিরু আইয়ারাহা যখন তাকে এই দায়িত্ব দেয়া হলো এই হিসেবে যে সে এগুলো কি করতে পারবে চড়াবে কানা আইয়ান লাহা তাহলে সে এগুলোর কি হবে যদি চড়ায় তাহলে সে এগুলোর কি হবে রাখাল হবে ও ইল্লা ফালা যদি চড়াইতে না পারে তাহলে সে কি না রাখাল না ফালা আমালা ইল্লা কুদরতিন আলাইহি কোনো আমলে সাব্যস্ত হবে না যখন ওই আমলের উপর তার কি আছে সক্ষমতা রয়েছে যে কথা বলতে পারে না সুতরাং সে কথা বলার উপর তার কি হবে না তার কথা বলার যোগ্যতা নাই সুতরাং কথা বলা বলতে পারে এটার উপর ভিত্তি করে তার কোনো কিছু কি হবে না সাব্যস্ত হবে না লাম ইয়াহসুল্লাহুল কুদরত আলাল আমাল লাম ইয়াকুন আমেলান যার কোনো আমল করার কি নাই কুদরত নাই সে ওই আমেল ওই কর্তা হিসেবে কি হবে না বিবেচিত হবে না ওয়াল কুদরত আলা সিয়াসাতিন নাস মানুষদেরকে পরিচালনা করার শক্তিটা ইম্মা বি তাআতিহিম লাহু দুই কারণে হয় হয়তো তাদের কিসের কারণে আনুগত্যের কারণে ওয়া ইম্মা বি কাহরিহি লাহুম অথবা তার কিসের কারণে প্রভাবের কারণে প্রভাব প্রতিপত্তির কারণে যখন কার এই ক্ষমতা থাকবে সে লোকদেরকে পরিচালনা করবে হয়তো কিসের কারণে লোকেরা তার আনুগত্য করে এই কারণে অথবা তার কিসের কারণে প্রভাবের কারণে তখনই সে কি হবে দু সুলতান ক্ষমতাশীল এবং আনুগত্যশীল এবং তখন সে ইদা আমারও বেত আতিল্লা তখনই তার আনুগত্য করতে হবে যখন সে আল্লাহর আনুগত্য কি করবে আদেশ দিবে শর্ত হলো কি তার এই যোগ্যতাটা থাকতে হবে এই ক্ষমতা হয়তো লোকেরা তার আনুগত্য করে অথবা তার এই শক্তি আছে শক্তির মাধ্যমে সে কি করাবে আনুগত্য করাচ্ছে ইমাম ইবনে আবিদিন শামী রহিমাল্লাহ বলেন কে আল্লামা ইবনে আবিদিন রহিমাহুল্লাহ বলেন ওয়াল ইমামু ইয়াসিরু ইমামান বি আমরাইন খলিফা খলিফা হয় দুইটি বিষয়ের মাধ্যমে কয়টি বিষয়ের মাধ্যমে বিল মোবায়াতি মিনাল আশরাফ আল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বায়াতের মাধ্যমে অবি আই ইউনাফাদা হুকমুহু ফি রাইয়াতিহি দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে তার হুকুম জনগণের মধ্যে কি হয় কার্যকর হয় বাস্তবায়িত হয় হৌফান মিন কাহরিহি ও জবারুতিহি কিসের মাধ্যমে তার ভয়ে অথবা তার প্রভাবে ইন নাস আল ইমাম মানুষরা কোনো ব্যক্তিকে কি করলো বায়াত দিল অলাম ইউনাফাদ হুকমুহু ফিহিম লি আজিহি আন কাহরিহিম কিন্তু তার হুকুম মানুষের মাঝে কি হয় না বাস্তবায়িত হয় না তার কি না থাকার কারণে প্রভাব ক্ষমতা না থাকার কারণে ইমামান সে কি না খলিফা না এটাই হলো কি কেন খেলাফত একটা হাকিকত বাস্তবতা একটা জিনিসের নাম এটা যদি কারো না থাকে তাহলে নাম দিয়ে কখনোই কি হবে না খলিফা হবে না এটা আল্লামা ইবনে আবিন স্বামী রদ্দুল মোহতাক খন্ড নম্বর তিন পৃষ্ঠা নম্বর চৌত্রিশ তিনি আরো বলেন কে আল্লামা ইবনে আবিদিন স্বামী ইস্তারা তুমা উজুদিল মোবায়াতি নিফাদ হকমিহি বায়াত পাওয়ার সাথে সাথে আরেকটা শর্ত হচ্ছে নিফাদ হকমিহি তার হুকুমটা কি হতে হবে কার্যকর হতে হবে কাদা হুয়া শর্ত নাইদন মাল ইস্তেখলা ফিমা ইয়াদহাব এবং এটা কোন ক্ষেত্রে শর্ত ইস্তেকলাফের ক্ষেত্রেও কি এটা শর্ত সঠিক মত অনুযায়ী বা লেসির ইমামান বরং কেউ ইমান ইমাম খলিফা হবে বিত্তাগল্লুবি ক্ষমতার মাধ্যমে অনিফাদিল হুকমি অল কাহরি বিদুনি মুবায়াতিন আও ইস্তেখলাফিন কামা আমিলতা অর্থাৎ কোনো ব্যক্তি খলিফা হবে তাগাল্লুবের মাধ্যমে অথবা তার হুকুম কি হয় বাস্তবায়িত হওয়ার মাধ্যমে বায়াত ছাড়াও কেউ কি হতে পারে খলিফা হতে পারে তাগাল্লুবের মাধ্যমে এই শর্তে যে তার হুকুম কি হচ্ছে কার্যকর হচ্ছে অথবা ইস্তেখলা পূর্ববর্তী খলিফা কি করার মাধ্যমে নির্ধারণ করার মাধ্যমে যেমনটা তুমি জেনেছো তাই উনি বলতেছেন যে সর্বক্ষেত্রে শর্ত হলো কি থাকতে হবে তার হুকুমটা কার্যকর থাকতে হবে তার দায়িত্বগুলো সে কি করতে পারতে হবে পালন করতে হবে সুতরাং কেউ যদি কি হয় তার দায়িত্ব পালন করতে পারে না তার এই সক্ষমতা নেই সুতরাং সে কি হতে পারবে না খলিফা হতে পারবে না সুতরাং আবু বকর আল বাগদাদি বা খেলাফত বা দাউলার খেলাফত যেহেতু উম্মতের একশো ভাগের এক ভাগ হক আদায় করতে পারতেছে না সুতরাং বাস্তবে তারা কিনা খলিফা নয় এবং এটাও খেলাফত নয় এটা শুধু নাম সবে মাত্র এটার কোনো কি নেই বাস্তবতা নেই সুতরাং তিনি খলিফা হিসেবেও বিবেচিত হবেন না তাদের খেলাফত খেলাফত হিসেবেও কি হবে না বিবেচিত হবে না এবং উম্মতের উপর আবশ্যক হবে না তাদেরকে কি করা ব্যয়া প্রদান করা আশা করা যায় ইনশাল্লাহ এতটুকু আলোচনার মাধ্যমে আমাদের কাছে পূর্ণরূপে স্পষ্ট হয়েছে যে আবু বকর আল বাগদাদি কি নন খলিফা নন এটা অনেক কারণে অনেক কারণে বাস্তবতাই নেই খেলাফতের না খলিফার দায়িত্ব পালনের ক্ষেত্রে না নির্বাচনের ক্ষেত্রে না নির্ধারণের ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই কিনে না খলিফা যিনি হচ্ছেন তার যোগ্যতার ক্ষেত্রে এখানে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমাদের আলোচনা করব ইনশাল্লাহ যেটা বর্তমান অবস্থা অনুযায়ী আলোচনা করা মনে করতেছি খেলাফতের ব্যাপারে একটা হলো কি ক্রাইশি একটা বিষয় হচ্ছে ক্রাইশি এখানে অনেক ভাই দাউলের সমর্থক অনেক ভাই যদি জিজ্ঞাসা করা হয় কেন তুমি সমর্থন করতেছো বা মনে করতেছো খেলাফত দা খেলাফত খেলাফত হবে না কেন সোহান আল্লাহ আবু উকরাল বাগদাদি তো ক্রাইশি কেন খলিফা হবেন না মানে ভাইদের অজ্ঞতাটা এই পরিমাণ যেন খলিফা হওয়াটা আটকে ছিল কোরাইশি হওয়া না হওয়ার উপর এখন পৃথিবীতে কোনো কোরাইশি ছিল না একজন কোরাইশি পাওয়া গেছে সুতরাং কি হয়ে গেছে খলিফা হয়ে গেছে মানে একটা কথায় এবং তাদের প্রচার মাধ্যম যারা সমর্থক অনেক ভাইকে শুনেছি তাদের মূল ইয়েটা হলো কি ক্রয়সি আসলে ভাই এই বিষয়টা স্পষ্ট থাকতে হবে যে দুই ধরনের বিষয় একটা হলো খলিফা হওয়ার যোগ্য অর্থাৎ ব্যক্তি খলিফার উপর কিছু কি আছে শর্ত আছে দশটা শর্তের মধ্যে একটা শর্ত হলো তার মধ্যে কি পাওয়া যেতে হবে ক্রাইশি হতে হবে কিন্তু এটা তো হলো নির্বাচনের ক্ষেত্রে কিন্তু তার আগে অনেকগুলো কি রয়েছে বিষয় বিদ্যমান রয়েছে আগে পরে কোনো কিছু আলোচনা করলাম সবকিছু না দেখে শুধু মাসালাটার জন্য এসে আটকে গেছে কোথায় কোরাইশি হওয়া না হওয়া এর জন্য আমাদের কাছে যে বিষয়টা স্পষ্ট থাকতে হবে আমাদের যে বিষয়টা জানতে হবে খেলাফত প্রতিষ্ঠার জন্য তিনটা বিষয় লক্ষণীয় কয়টা বিষয় তিনটা এক নম্বর হলো খলিফা হওয়ার যোগ্য ব্যক্তি কে অথবা কে হবেন খলিফা দুই নম্বর হলো খলিফা নির্বাচিত হবে কিভাবে বা কারা নির্বাচন করবেন তিন নম্বর হলো কখন নির্বাচিত হবে অথবা খেলাফত প্রতিষ্ঠার জন্য বিশ্ব পরিবেশ ও উন্মতের হালত কখন উপযোগী হবে এই তিন ধরনের বিষয়ের উপর খেলাফতটা কি করে নির্বাচন করে কে হবেন খলিফা এই দশটা তার মধ্যে একটা বিষয় হলো যে তাকে কি হতে হবে কোরাইশি হতে হবে আগে পরে সব বিষয়গুলো বাদ দিয়ে শুধুমাত্র ভাইরা মনে করেন যে কোরাইশি হওয়ার উপরে কি করে খেলাফতটা আটকে ছিল এখন ক্রাইশি একজন এসে গেছেন দাবি করেছেন খলিফা সুতরাং তিনি কি হয়ে যাবেন খলিফা হয়ে যাবেন আমাদের যে বিষয়টা স্পষ্ট থাকা দরকার বিশেষ করে আমাদের দেশের ভাইদের কোরাইশি কোরাইশি একটা বংশের নাম কোরাইশি একটা কিসের নাম বংশের নাম যে বংশটা অনেক বড় যে বংশটা কি হাজার হাজার এই বংশের কি আছে সদস্য বিদ্যমান আছে এবং আলহামদুলিল্লাহ মুজাহিদিনদের মধ্যে অনেক বিদ্যমান আছেন যারা কি কোরাইশি এমন না যে কোরাইশি মনে হয় কয়েকজন ব্যক্তি আর পাওয়া যায় এটা অনেক বড় একটা কিসের নাম বংশের নাম ক্রাইশ এবং খেলাফত খলিফা নির্বাচনটা এতদিন কোরাইশির উপর কি ছিল না আটকে ছিল না মুজাহিদের মধ্যে অনেকেই কোন বংশের রয়েছিল কুরাইশ বংশের কোনো ব্যক্তি খেলাফতের দাবি করলেই তাকে কি করতে হবে বায়াত দিতে হবে সে মুসলিমদের খলিফা হবে সে যাই হোক না কেন এই আকিদাটা কার না আহলুসুন্নাল জামার আকিদে না এটা হলো রাফিদিদের আকিদা কোনো একজন কোরাইশি কি করছে খেলাফত দাবি করছে আর সাথে সাথে তাকে কি করতে হবে বায়াত দিতে হবে এই আকিদাটা কার আকিদা না আহলুসুল জামার আকিদা না এই আকিদাটা হলো কার আকিদা রাফিজের আকিদা আল্লাহ ইবনে তাইমে রাহিমুল্লাহ এই আকিদাকে প্রত্যাখ্যান করে বলতেছেন বলছেন মানে আশ্চর্য হয় আল্লামা ইবনে তেমিয়া রহিমুল্লাহর একটা বিষয় ওনার কিতাবগুলো মোতালা করে যে বিষয়টা আমাদের সামনে স্পষ্ট হয় যে উনি যে কেন মুজাদ্দিদ মানে এরপরে অনেক সমস্যা যেগুলো সমাধান তার কিতাবের মধ্যে তিনি কি করেছেন স্পষ্টভাবে বর্ণনা করছেন উম্মতে যে সমস্যাগুলো আসে দেখা যায় খেলাফতের বিষয়ে যে সমস্যাগুলো হচ্ছে স্পষ্টভাবে তার কিতাবে এগুলো তিনি কি করে গেছেন বলে গেছেন এটা আশ্চর্য হতে হয় মানে এত স্পষ্টভাবে কি পাওয়া যায় না অন্য কোথাও দেখেন কোরাইশের মাসালা উনি বলতেছেন আন্না হাদ আলাইসা কৌল আহলিসুল জামা আলাইসা মাদহুবহম যে আহলুসুন্নাল জামার উক্তি এবং মাঝহাব এটা নয় যে আন্নাহু বি মুজাররাদি মুবায়াতি ওয়াহিদিন কুরশিয়িন তা নাকিদু বাইয়াতুহু কোনো একজন কুরশি কড়াইশির বায়াতের মাত কারণে সে কি হয়ে যাবে খলিফা হয়ে যাবে শুধুমাত্র একজন কড়াইশির কি বায়াতের মাধ্যমে সে খলিফা হয়ে যাবে এটা কার আকিদা নয় বরং অমর ইবনে খতাব রাজি আল্লাহানু বলেছেন মান বায়া রজুলান বেগাইরি মাসওয়ারাতিম মিনাল মুসলিমিন ফালা ইবায়াউ হুয়া ওয়ালাল্লাদি বায়াহু যে ব্যক্তি মুসলিমদের মাসোয়ারা করা ব্যতীত কাউকে বায়াত দেয় তোমরা তার এবং যাকে সে বায়াত দিয়েছে তার কি করো না অনুসরণ করো না সুতরাং ভাইদের এই বিষয়টা স্পষ্ট থাকা দরকার যে কোনো একজন করসি ক্রাইশি খেলাফত দাবি করলে তার হাতে বায়াত দেয়া কি হয়ে যায় না ওয়াজিব হওয়া যায় না দুই নম্বর একটা বিষয়ে অনেক দলের সমর্থক ভাই প্রশ্ন পাঠিয়েছিল আমার কাছে এবং পেয়েছিলাম তারা যে দলিলটা দিয়েছে যে আব্দুল ইবনে জুবাই রাদি আল্লাহ আনহু তাকে তো আহলুসুল্লাল জামার অনেক ইমামগণ কি করেছেন আমিরুল মিনিন খলিফা বলেছেন অথচ তার দখল ছিল মক্কা মদিনার সামান্য কিছু অঞ্চল সুতরাং তিনি যেহেতু আমিরুল মুমিনিন যদি হতে পারেন আবদুল ইবনে জুবাই রাদি আল্লাহ আন সুতরাং আবু বকর বাগদাদি তিনি কেন খলিফা হবেন না তিনিও কি হবেন খলিফা হবেন যদিও তার অঞ্চল সিরিয়া এবং ইরাকের মধ্যে সামান্য তারপরেও তিনি কি হবেন পুরো মতের খলিফা হবেন কারণ আবু আবদুল এবনে জুবাই রাদিয়াল্লাহু মক্কা এবং মদিনার কিছু অংশ অর্জন করেছিল তারপরে তাকে ওলামাগন কি বলেছেন আমির মোমিন খলিফা বলেছেন এর উত্তর ভাই আসলে এটাও কি অজ্ঞতা ইতিহাস সম্পর্কে অজ্ঞতা থাকার কারণে এই প্রকার এই প্রশ্নটা এসেছে আসলে বিষয়টা এমন নয় আবদুল্লা ইবনে জুবাই রাজি আল্লাহ আনহুর খেলাফত ছিল অনেক বিস্তৃত ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন আবু বকর বিন আইয়াস রাহিমাল্লাহ থেকে বর্ণনা করেন কে ইমাম আহমদ রাহিমুল্লাহ আবু বকর বিন আইয়াস থেকে বর্ণনা করেন মা বাকিয়া আরবুন ইল্লা মালাকাহা ইবনু জুবাইর ইল্লাল উদ্দুন জর্দান ব্যতীত মুসলিমদের সকল ভূখণ্ডের কে অধিকারী হয়েছিলেন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু দেখেন আস সুন্নাহ লি আবি বকর ইবনে খাল্লাল হাদিস নম্বর 853 এর মধ্যে যে শুধু কি ব্যতীত জর্দান ব্যতীত পুরো অঞ্চলকে দখল করেছিলেন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু ইমাম যাহাবি রাহিমাল্লাহ বলেন আবু আইয়া বিল খিলাফাতি ইনদা মাউতি ইয়াজিদ সানাতা 64 আবদুল ইবনে জুবাইর রদুল্লাহনু খেলাফতের বায়াত নেয় যখন ইয়াজিদ কি করে মৃত্যুবরণ করে চৌষট্টি হিজড়িতে ওয়াহাকামা আলাল হেজাজ ওয়াল ইয়ামান ও মিসর ওয়াল ইরাক ও খোরাসান ও বাদি শাম হেজাজ মানে কি মক্কা মেদিনা আরব সব কান্ট্রিগুলো ওখানে ওয়াল ওয়াল ইয়ামান ইয়ামান ও মিসর মিসর ওয়াল ইরাক ইরাক খরাসান খরাসান ও বাদি শাম এবং শামের অনেক অঞ্চল এই পুরো অঞ্চলকে কে দখল করেছিলেন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু শাসন করতেন দেখুন সিয়ারু আলামী নুবালা অধ্যায় আব্দুল ইবনে জুবাইর খন্ড নম্বর তিন পৃষ্ঠ নম্বর তিনশত তেষট্টি ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ বর্ণনা করেন সাহাবি সফওয়ান রাদিয়াল্লাহু আনহু ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন সাহাবি সফওয়ান রাদিয়াল্লাহু আনহু ইবনি অমর রাদি আল্লাহনুকে জিজ্ঞাসা করতেছেন হে আবা আব্দুর রহমান হে আবু আব্দুর রহমান মা ইয়াম নাউকা আমির আল মুমিনিন ইবনা জুবাইর হে আবু আব্দুর রহমান কি হয়েছে আপনি কেন আমিরুল মুমিনিন আব্দুল ইবনে জুবাইর হাতে কি করছেন না বায়া দিচ্ছেন না ফকত বা আলাহু আহলুল রুস আহলুল ইরাক ও আমাতু আহলি শাম অথচ তার হাতে বায়া দিয়েছে আহলুল রুস আহলুল রুস বলা হয় আহলুল হেজাজ অর্থাৎ মক্কা মদিনা ইয়ামান এই এলাকাগুলোকে কি বলা হয় আহলুল অরস ও আহলুল এরাক এবং ইরাক ও আয়ামাত আহলি শাম এবং শামের সাধারণ জনগণ ফকালা কে বলেন আবদুল্লাহ ইবিন ওমর বলতেছেন ওল্লাহি লা উবাইউকুম ওয়া আনতুম ওয়াদিউ সুয়ুফিকুম আলা আওয়াতিকিকুম আল্লাহ শপথ আমি তোমাদেরকে বায়াত দেব না যতক্ষণ না যতক্ষণ তোমরা তোমাদের তরবারিগুলোকে কিসের উপর রাখতেছো কাদের উপর রাখছো যাই হোক তারপর কে বায়াত দেয়নি আবদুল্লাহ ইবিন অমর আদুল্লাহ বায়াত দেয়নি সেটা আলোচনা না এখানের মধ্যে স্পষ্ট হয় যে আবদুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর কর্তৃত্ব ছিল কি অনেক বিস্তৃত অনেক বিস্তৃত সব এলাকাগুলো তিনি কি করতেন শাসন করতেন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুকে সকল ওলামাগণ কি বলেননি খলিফা বলেননি যারা বলেছেন এই ভিত্তিতে বলেছেন যেহেতু বেশিরভাগ অঞ্চল তার কি ছিল মুসলিম উম্মতের খরাসান থেকে নিয়ে বেশিরভাগ অঞ্চল তার অধিকারী ছিল ইমাম জাহাবির রাহিমুল্লাহ বর্ণনা করেন ইমাম জাহাবি রহমুল্লাহ বলেন অলাম নিস্তাউ সিকলাহুল আমর তবে আব্দুল ইবনে জোবাইরের বায়াটা কি হয় নাই পূর্ণ হয়নি অমিন থাম্মা লাম ইয়াউদ্দুহু বাদুল ওলামা ফি উমারাইল মুমিনিন এই জন্য কিছু কিছু আলেম তাকে আমিরুল মুমিনিনের মাঝে কি করেন না সামিল করেন না ওয়াদ্দা দাউলাতাহু জামানা ফেরকাতিন এবং তার শাসন কি বিভেদের জমানা হিসেবে গণ্য করেন ফাইন্না মারওয়ান গলাবা আলা শাম থুম্বা মিসর কেননা মারওয়ান শামের মধ্যে কি করে বিজয় লাভ করে অথবা কিসের মধ্যে মিশ্রের মধ্যে ওকামা ইবনু আব্দুল মালিক বিন মারওয়ান অতবার মারওয়ানের মৃত্যুর পর আব্দুল মালিক বিন মারওয়ান ওই ওই লক্ষ্য তার আসনে অধিষ্ঠিত হয় ওয়াহারাবা ইবনে জুবাইর এবং ইবনে জুবাইরের বিরুদ্ধে কি করে যুদ্ধ করে ওকাতালা ইবনে জুবাইর রহমুল্লাহ এবং ইবনু জুবাইর রহমুল্লাহকে কি করে শহীদ করে ফাস্তাকাল্লা বিল খেলাফতে ফাস্তাকাল্লা বিল খেলাফতে আব্দুল মালিক ওয়াল অতপর কে খেলাফত পূর্ণাঙ্গভাবে খেলাফতকে দখল করে আবদুল্লা বিন আব্দুল মালিক সুতরাং বোঝা যায় ব্যাপক অঞ্চলকে আবদুল ইবনে জোবাইর রাহিমহল্লা ব্যাপক অঞ্চলের কি হচ্ছিল শাসন করতেছিলেন এর উপর ভিত্তি করে অনেক ওলামাগণ তাকে কি বলেছেন আমিরুল মুমিনিন কিন্তু যেহেতু পরবর্তীতে আস্তে আস্তে আবার কি হয়েছে অনেক এলাকা চলে গেছে যার ফলে অনেক ওলামা তাকে কি বলেন নাই আমিরুল মুমিনের মধ্যে মন্তব্য করেনি সুতরাং আব্দুল ইবনে জুবাইর কে দিয়ে যে প্রমাণটা দেয়া হচ্ছে এই প্রমাণটাও কি নয় সঠিক নয় তিন নম্বর যে বিষয়টা আমাদের লক্ষণীয় অর্থাৎ বর্তমান তাদের যাদের যারা খেলাফত ঘোষণা করছেন তাদের ভেলায়া অর্থাৎ এমন এলাকার মধ্যে তারা ভেলায়া ঘোষণা করছে যেখানে তাদের কি নাই তামকিন নেই তামকিনবিহীন ভেলায়া অর্থাৎ যেখানে তাদের কর্তৃত্ব নেই যে এলাকাগুলো তাদের কি না অধীনে না মোর্তাবদের অধীনে যে এলাকাগুলো পরিচালিত হয় তাগতি শাসন দ্বারা সেগুলোকেও তারা কি করেছে নিজেদের বেলায়া বলে কি করছে ঘোষণা করছে এটা একটা হাস্যকর বিষয় এবং ইতিহাসে কি পাওয়া যায় না খেলাফতের ইতিহাসে এমন কাহিনী পাওয়া যায় না যেখানে কর্তৃত্ব নেই সেখানে কি করা বেলায়া যেমন তাদের বেলায়ের মধ্যে একটা হচ্ছে বেলায়তে খরাসান খরাসানের মধ্যে কোথায় তাদের কর্তৃত্ব বেলায়তে হেজাজ কিসের মধ্যে আরবের ভিতর বেলায়তে বাহরাইন বেলায়তে নজ নজদের মধ্যে এরকম তারা অনেক বেলায়া ঘোষণা করছে যেখানে তাদের কি নাই কর্তৃত্ব নাই অথচ এই বেলায়গুলো তাহলে কোন শাসন দ্বারা তাহতি শাসন দ্বারা ওই বেলায় মানুষদেরকে বলতেছে তাদের হাতে বায়াত দেওয়া ওয়াজিব অথচ ওই বেলাগুলো চলতেছে কোন শাসন দ্বারা তাহুদি হুসেনের শাসন দ্বারা কোনো একটা অঞ্চল দাউলা কাকে বলে একটা রাষ্ট্র কাকে বলে রাষ্ট্রের মধ্যে কয়টা জিনিস থাকতে হবে আচ্ছা। তিনটা জিনিস থাকতে হবে এক নম্বর সালতা বা কর্তৃত্ব অর্থাৎ রাষ্ট্রের মধ্যে জনগণের সকল সমস্যার সমাধান করা প্রশাসন বিচার বিভাগ শাসক সবগুলো কি থাকতে হবে থাকতে হবে দুই নম্বর জনগণ রাষ্ট্রের মধ্যে কি থাকতে হবে জনগণ তিন নম্বর অঞ্চল এই তিন জিনিসের যখন সমষ্টি হবে যার অধীনে হবে সেটা তার কি হবে দৌলা বলে গণ্য হবে ওদের বেলায়া যেখানে বলতেছে সেখানে তাদের না আছে কর্তৃত্ব না আইন চলতেছে সব কিছুর মাধ্যমে তাগুতের মাধ্যমে মুজাহিদিনরা ওখানে থাকলেও কোথায় থাকে গোপনে থাকে ঘরের মধ্যে ছোট ছোট কি করে আক্রমণ হয়তো পরিচালনা করে ভেলায় ঘোষণা দিচ্ছে ভেলায়তে হেজাজ ভেলায়তে বাহাইন ভেলায়তে নাজ এটা একটা আশ্চর্যের ব্যাপার আরেকটা ব্যাপার যেটা দাউলার ভাইরা যেটা প্রশ্ন করে থাকেন বা একটা সংশয় তৈরি করে থাকেন যে খিলাফত প্রতিষ্ঠা একটা ওয়াজিব বিধান আল কায়দা তালেবান অন্য জেহাদি গ্রুপগুলো এই ওয়াজিব তো কি করতেছে না পালন করতেছে না দাউলাই তো এই ওয়াজিব কি করতেছে আদায় করতেছে হুজুবিল্লাহ ওরা অনেকে এমন বলে থাকে যে আল কায়দার অবস্থা তো ইহুদিদের মতো এরকম বলে থাকে যে কেন ইহুদিরা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য অপেক্ষা করতেছিল যেমন রাসুল্লাহ সাল্লাম এসেছে তাকে কি করে নাই মানে নাই এমনিভাবে আল কায়দা এরাও খেলাফতের কি করতেছিল অপেক্ষা করতেছিল এখন খেলাফত আসছে এর কি করতেছে বিরোধিতা করতেছে নাহজুবুল্লাহ সালে আসলে এগুলো এরকম তহমত মিথ্যা অপবাদ যে বিষয়টা আমাদের স্পষ্ট রাখা দরকার ভাই এখানে সেটা হচ্ছে এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কিছু প্রশ্ন করি যে ভাইয়ের মনে এই প্রশ্নটা আসছে ভাই তুমি এই প্রশ্নগুলোর উত্তর দাও তো সকল মুজাহিদিনরা তো জিহাদ শুরু করছে কিছুর জন্য খেলাফত আলা মিনহাজিন নুবুয়াকে ফিরিয়ে আনার জন্য আল কায়দার পূর্ববর্তী যে ইমামগণ আছেন শেখ ওসামা রাহিমাহুল্লাহ শেখ আবু ইয়াহিয়াল লিবি শেখ আতিয়াতুল্লাহ লিবি যাদেরকে দাউলা কি বলে দাবি করে নিজেদের ইমাম বলে দাবি করে এবং তাদের পথে কি করতেছে চলতেছে বলে তারা স্পষ্টভাবে করেন ঘোষণা দেন এবং তারা দাবি করেন যে আমাদের ইমাম হলেন কে শেখ ওসামা আমরা তার মানহাজের মধ্যে কি আছি তাহলে Sheikh Osama Sheikh Atiyatullah Libi Sheikh Abu Yahya Libi রাহিমাহুল্লাহ তারা খেলাফত ঘোষণা দিলেন কেন দিলেন না কেন ওই সময় কি ক্রাইশি ছিল না কোনো মুসলিম ক্রাইশি ছিল না ছিল মুজাহিদের মধ্যেও ছিল কিন্তু তারা কেন সে সময় খেলাফত প্রতিষ্ঠা করলেন না উত্তর দাও ওরাও তো ইমাম তারা কেন খেলাফত প্রতিষ্ঠা করলেন না অথচ তাদের তামকিন কি ছিল দাউলের চেয়ে অনেক বেশি ছিল না ইয়ামান গিরাক মালি সোমালিয়া খোরাসানের অনেক স্থান আফগানিস্তান পুরো তথাপি কেন তারা খেলাফত ঘোষণা করলো না কেন করেনি তাহলে তারা কি এই ওয়াজিবটা আদায় করেনি বা এই অথচ তাদের জিহাদ শুরু করছে কিসের জন্য খেলাফত আলা হাজির নবুয়াকে ফিরিয়ে আনার জন্য তারা কেন তখন খেলাফত ঘোষণা করলো না দুই দৌলার যে সাবেক আমির ছিল আবু উমর আল বাগদাদি ও আবু হামসে আল মুহাজির রহিমাহুমাল্লাহ আবু উমর আল বাগদাদি রহমুল্লাহ নিজেই কি ছিলেন ক্রয়শি ছিলেন তারা সকলে মিলে ইরাকের মধ্যে দৌলাতুল ইসলামিয়া ফিল এরাকি করেছেন গঠন করেছেন কেন তারা দাউলাতুল ইসলামিয়া ফিল এরাক গঠন করলো কেন তারা খেলাফত ঘোষণা দিল না ওই সময় কেন খেলাফত একটা ওয়াজিব বিধান ছিল না এবং তাদের আমিরও তো শিখিয়েছিলেন আবু ওমর আল বাগদাদি আল ক্রাইশি রাহেমাহুল্লাহ তিনি কেন খেলাফত ঘোষণা দিলেন না অথচ তারা সকলে ঐক্যমত হয় কি করলেন দৌলতুল ইসলামিয়া ফিল এরাক একটা ইমারা ইরাকের মধ্যে ঘোষণা দিলেন তারা কি এই ওয়াজিবের ব্যাপারে জ্ঞাত ছিল না এটা যে ওয়াজিব তারা জানা ছিল না নাকি এই ওয়াজিবের ব্যাপারে তারা অবহেলা করছে এই ওয়াজিবটা আদায় করেনি তিন আবু অমর আল বাগদাদি রহিমাহুল্লাহর শাহাদতের পর আমির হলেন আবু বকর আল বাগদাদি যিনি নিজেও কি ক্রয়সী এরপর রমজানের অর্থাৎ দুই হাজার চোদ্দশো ছত্রিশে তারা যে খেলাফত ঘোষণা দিল তার আগে আবু বকর আল বাগদাদি ইরাকের দায়িত্বে ছিল কয় বছর চার বছর কয় বছর চার বছর চার বছরে তিনিও কেন খেলাফত ঘোষণা দিলেন না চার বছর কি তারা এই ওয়াজিবটা আদায় করছে খেলাফতের ওয়াজিবটা আদায় করলো না কেন কেন আদায়ের সময় হলো ওই সময় যখন স্বামের মধ্যে একটু বিভেদ সৃষ্টি হলো দ্বন্দ্ব সৃষ্টি হলো তার আগে তো তারাও কি করলো না খেলাফত ঘোষণা দিল খেলাফতের ঘোষণা দিল কখন যখন আরো বিভেদ সৃষ্টি হয়ে গেল লড়াই শুরু হয়ে গেল তখনই কি খেলাফত ঘোষণার সময় হলো তার আগের চার বছর কেন দিলেন না তারা সকলে কি একটা ইজমা মুজমা আলাই ওয়াজিব তর্কের কারণে সকলে কি গণাগার হয়েছিল যেহেতু খেলাফত প্রতিষ্ঠা করেননি তারা সকলে কি ফাসেক ছিল আপনার উত্তর ভাই এটাই হবে যে ভাই তখন সময় হয়নি এটা ছাড়া কোনো উত্তর নেই আসলে খেলাফত প্রতিষ্ঠার কি হয়নি তাহলে বোঝা যায় যে খেলাফত প্রতিষ্ঠার জন্য কিসের প্রয়োজন আছে কিছু মকাদ্দামাত কিছু পূর্ববর্তী কাজ আছে কিছু অবস্থা তৈরির প্রয়োজন আছে না হলে খেলাফত ঘোষণা দেয়া যায় না যেটা কে স্বীকার করেন তারা সকলেই স্বীকার করেন এটাই ছিল শেখদের মানহাজ এখন প্রশ্ন হলো তখন সময় হয়নি এখন কি সময় হয়ে গেছে আগে তারা খেলাফত ঘোষণা দেয়নি কারণ খেলাফত ঘোষণা দিলে আসলে কোনো কি ছিল না লাভ ছিল না খেলাফতের উদ্দেশ্য অর্জিত হবে না খেলাফত নামে মাত্র হবে খেলাফতের বাস্তবতা হবে না এজন্যই Sheikh Osama Sheikh Abu Libi Sheikh Atiyatullah Libi Sheikh Mustafa Abul Yazid রাহিমা হুমুল্লাহ তারা কি করেন নাই খেলাফতের ঘোষণা দেননি একেভাবে আবু অমর আল বাগদাদি আবু হামসা আল মহাজির রাহিমাহুল্লাহ তারাও কি করেনি খেলাফত ঘোষণা দেয়নি এবং দাউলার যখন আল কায়দার সাথে ওয়ালা ছিল যতদিন ততদিনও তারা কি করেনি আবু বকর আল বাগদাদিও কি করেনি খেলাফত ঘোষণা দেন বলেননি এটাই যে আসলে এখনো কি হয়নি সময় হয়নি এখন প্রশ্ন হলো যে এতদিন খেলাফত ঘোষণা দেয়া হলো না আসলে এখন কি সময় হয়ে গেছে কিনা কি কারণে তখন দেওয়া হয়নি এখন দেওয়া হয়েছে তখন আর এখনের মাঝে পার্থক্যটা কি পার্থক্য এটাই হয়তো বিশ্বব্যাপী মুজাহিদিনরা যে জিহাদ করতেছেন তাদের মধ্য থেকে একটা গ্রুপ ইরাকের একটা গ্রুপ কিছু অঞ্চল কি করছে আরো কিছু বেশি অঞ্চল কি করছে দখল করছে দখলের দিক থেকে আর শত্রুর দিক থেকে যদি বলি যে তাদের শত্রু আরো কি করেছে বহুগুণে বেড়ে গেছে পুরো শিয়া পুরো মুরতাদরা কুফারা একসাথে আরো কি করতেছে বেশি হলে মুসলিমদের বিরুদ্ধে কি করতেছে শেখরা কেন খেলাফত ঘোষণা দিচ্ছিলেন না যে কারণে Sheikh Osama Sheikh Atiyatullah Sheikh Abu Libi যারা দাউলারও যাদেরকে কি করেন ইমাম মানেন তারা যে কারণে দেননি একই কারণে বর্তমান কি করতেছেন না তারা দিচ্ছিলেন না এবং বাস্তবতা এটাও যারা ঘোষণা দিয়েছে ঘোষণা দেয়া না দেওয়ার মাঝে কি আছে কি পার্থক্যটা আছে মূল কারণ এটাই ছিল যে আসলে কি হয়নি সময় হয়নি আসলে খেলাফতের এই দায়িত্বগুলো এই উদ্দেশ্যগুলো বা খেলাফত তখনই বাস্তবায়িত করা ঐক্য করা সম্ভব হবে যখন চারটা কাজ কি করা যাবে করা যাবে শাহিকগণ এজন্যই করতেছিলেন অপেক্ষা করতেছিলেন এই চার ধরনের কাজ তারা কি করতেছিলেন নিয়ে অগ্রসর হচ্ছিলেন যে এই চারটা কাজ যখন হয়ে যাবে তখনই ইনশাল্লাহ কি হয়ে যাবে খেলাফত প্রতিষ্ঠার সময় আসবে মুজাহিদিনগণ শেখ ওসামা থেকে নিয়ে বর্তমান শেখরা কি করতেছিলেন এই চারটা কাজ করার জন্য কি করতেছিলেন অগ্রসর হচ্ছিলেন এবং ধাপে ধাপে এটা অগ্রসর হচ্ছিল সামনে সময় আসতেছে এক নম্বর কাজ ছিল ক্রুসেডারদের পতন ঘটানো তাদের থেকে মুসলিম ভূখণ্ডগুলো কি করা মুক্ত করা তো মুসলিম ভূখণ্ডগুলোর ভিতরে যাতে তারা কি না করতে পারে আগ্রাসন চালাতে না পারে তাদের দাঁতগুলো ভেঙে দেয়া তাদেরকে কি করে ফেলা দুর্বল করে ফেলা তা আলহামদুলিল্লাহ অগ্রসর হচ্ছিল এবং তারা আস্তে আস্তে কোন দিকে যাচ্ছিল দুর্বলতার দিকে যাচ্ছিল এবং ভূখণ্ডগুলো মুক্ত আস্তে আস্তে হচ্ছিল কারণ প্রত্যেকটা জায়গায় জায়গায় মধ্যে কি হয়ে যাচ্ছিল দাঁড়ায় যাচ্ছিল এবং নতুন নতুন এলাকায় কি করতেছিল আসতেছিল দুই নম্বর হলো ইহুদি নাসারাদের এজেন্ট মুরতাদ শাসকদের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তোলা তাদের পতন ঘটানো দুই নম্বর যে কাজটা ছিল মুজাহিদিনদের যে জনগণকে কি করা মুরতাদ শাসকদের বিরুদ্ধে কি করা জাগাই তোলা ইসলামের মূল শিক্ষা তাদের মাঝে কি করা গেথে দেয়া তিন নম্বর যে কাজটা ছিল সমগ্র বিশ্বের জিহাদি জামাতগুলোর মাঝে পরস্পর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ বৃদ্ধি করা সকলকে এক আকিদা মানহাজে নিয়ে আসা তিন নম্বর যে কাজটা ছিল অর্থাৎ সমগ্র বিশ্বের যে জেহাদি জামাতগুলো আছে তাদের মধ্যে পরস্পর কি করা ভালোবাসা শ্রদ্ধাবোধ সৃষ্টি করা এবং সকলকে একাকিদে মানহাজের দিকে কি করা নিয়ে আসা শেখ ওসামা রাহিমুল্লাহ থেকে নিয়ে এ পর্যন্ত এই কাজটাই কি করে আসতেছিলেন মুজাহিদ্দিনরা করে আসতেছিলেন চার নম্বর যে কাজটা উম্মতের মাঝে দাওয়াত বৃদ্ধি করা গণতন্ত্র জাতীয়তাবাদ ও ধর্মনিরপেক্ষতার সবল থেকে তাদেরকে কি করে নিয়ে আসা বের করে নিয়ে আসা এজন্য তাদের মাঝে প্রচুর দাওয়াত আম করে দেয়া ব্যাপক করে দেয়া তাদের মাঝে এই চেতনা জাগরণ কি করা সৃষ্টি করা কারণ এই চারটা মোকদ্দমা যদি কি করতে পারে একটা পর্যায় পর্যন্ত যায় ধাপে ধাপে তাহলে ইনশাল্লাহ খেলাফত প্রতিষ্ঠার পথে আর কোনো কি থাকবে না বাধা থাকবে না তখনই সেটাই হবে বাস্তব খেলাফত এই খেলাফতেই উম্মতকে কি করবে নিরাপত্তা দেবে শান্তি দেবে আসল খেলাফত খেলাফত আলামিন হাজি নবুয়া কি করবে ফিরে আসবে এবং মুজাহিদিনরা এই চারটা বিষয়কে সামনে অগ্রসর হচ্ছিলেন শেখ ওসামা রাহেমাহুল্লাহ সহ থেকে এবং এখনও এই চারটা বিষয় কি হয় নাই পূর্ণাঙ্গরূপে আদায় হয়নি এবং ধাপে ধাপে আলহামদুলিল্লাহ কি হচ্ছিল এই চারটা বিষয় অগ্রসর হচ্ছিল মুজাহিদিনরা এর জন্য অগ্রসর হচ্ছিলেন এবং এজন্যই কি করা হচ্ছিল খেলাফত প্রতিষ্ঠার জন্য অপেক্ষা করা হচ্ছিল বিষয়টা শেষ পর্যায়ে এমন দাঁড়িয়েছে যে কিছু ব্যক্তি অনেক কষ্ট করে কি লাগিয়েছেন চারা লাগিয়েছেন পানি দিয়েছেন পানি সেচ দিচ্ছিলেন নিয়মিত পাহারা দিচ্ছিলেন বেড়া দিয়েছেন আস্তে আস্তে গাছটা কি হচ্ছিল বড় হচ্ছে কেবল ছোট ছোট কি করছে ফল ধরছে এখনো কাঁচা আশা করা হচ্ছে কিছুদিন পর কি হবে ফলটা পাকবে সকলে আমরা কি করব ফলটা খাবো কিন্তু এই কাঁচা ফল কিছু ব্যক্তি হঠাৎ করে এসে এই কাঁচা ফলগুলো কি করে টেনে টেনে পাড়া শুরু করছে আর বলা শুরু করছে যে এই এরা কি করলো এত ইয়ে করছে যে শাহেকদের মানহাজে নাই শাহেকদের উদ্দেশ্যে ছিল কি করা ফল খাবে মোহাম্মদ এরা ফল দিচ্ছে না সুতরাং তারা কাঁচা ফলগুলো টেনে টেনে কি করতেছে নষ্ট করতেছে মাঝখানে এসে অথচ যে মানুষরা যারা কি করতেছে এই দীর্ঘ রক্ত শ্রম ব্যয় করে এই চারা বুনছে চারাটাকে বড় করতেছে সেচ দিচ্ছে অনেক যত্ন সহকারে বড় করতেছে একটা পর্যায়ে একটা গাছের রূপ নিয়েছে আশা করা হচ্ছে সামনে ফল পাকবে তার আগেই কাঁচা ফলগুলো পাড়া হচ্ছে এবং অপরাধী বলা হচ্ছে কাদেরকে যারা গাছ লাগিয়েছে যে তারা গাছের উদ্দেশ্য থেকে কি হয়ে গেছে দূরে সরে গেছে সুতরাং ভাই ইনশাআল্লাহ নবুয়তের আদলে সে খেলাফত ফিরে আসবে আমরা এটা ইনশাআল্লাহ আশা রাখি রাসুল্লাহ সাল আলহি আসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন নিশ্চয়ই সেটা কি হবে প্রতিফলিত হবে আমাদের জন্য কাজ হচ্ছে সেই খেলাফত প্রতিষ্ঠার জন্য নিজেদের চেষ্টা শ্রম সব কিছু ব্যয় করা আর আল্লাহ তালা যেন সকলকে কি করেন হেদায়ত দান করেন এই মিথ্যা সকাল সুভে কাজিব থেকে সকলকে হেফাজত করেন এবং সকলকে আল্লাহ তালা হেদায়ত দান করেন আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুন আলহামদুলিল্লাহ আলমী শীঘ্রই আসছে দাওলার মুখোশ নিয়ে উস্তাদ আহমেদ নাবিল হাফিজাল্লাহের পরবর্তী দাস দাওলার অপরাধ সমূহ আল আদিয়াত মিডিয়ার সঙ্গে